الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون أقال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار لمن لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له درود شريف পড়েন اللهم صل على سيدنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله আল্লাহ পাকের বান্দা জনাবে রসুল্লাহ সাল্লামের উম্মদগণ আল্লাহ পাকের দরবারে জানাই শত সহস্র লক্ষ কোটি শুকুর ও সুযোগ যে আল্লাহ পাক আমাদেরকে এই তিন দিন ব্যাপী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে বাদ মাগরীব দিনই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তাসাউপের সত্তরটা সেন্টার খোলা থাকে বিভিন্ন সময় বিশেষ বিশেষ সময় যেমন রিজি হয় রেডিওতে রিজি হয় ঢাকার থেকে সব জায়গায় সব সেন্টারে তদ্রুপ আল্লাহর আরশে আজিম থেকে মমিনের কলবেও রিলি হয় মানুষের কলবের দুইটা দরজা আছে একটা ঊর্ধ্বগামী একটা নিম্নগামী নিম্নগামী দরজা একদম তাহাতার ছাড়া পর্যন্ত মিশে গেছে আর ঊর্ধ্বগামী দরজা আর সে আজিমের সাথে মিশে গেছে আসতে আয় বস এই পাগলগুলার সামনে আইছে কে বাবা জগৎ দুইটা একটা দৃশ্য জগৎ একটা অদৃশ্য জগৎ দৃশ্য জগতের পিছনে যারা মেহনত করে দৃশ্য জগতের প্রতিচ্ছবি তাদের মানস পটে অঙ্কিত হইয়া যায় আর অদৃশ্য জগতের পিছনে যারা মেহনত করে অদৃশ্য জগতের প্রতিচ্ছবি তাদের মানস পটে অঙ্কিত হইয়া যায় দৃশ্য জগৎ যেটা এটা তো আমরা দেখতেছি অদৃশ্য জগৎ হল মৌত কবর হাসর মিজান পলসিরাত আলমে আরোয়াহ আলমে জবানুত আলমে মালাকুত ইত্যাদি ইত্যাদি আলমে মেসাল আলমে বরজক এগুলি হল অদৃশ্য জগৎ অদৃশ্য জগতের প্রতিচ্ছবি যাদের মানুষ পটে অঙ্কিত হইয়া গেছে স্বপ্ন চোখেও তারা অদৃশ্য জগৎ দেখে আর দৃশ্য জগতের প্রতিচ্ছবি যাদের মানুষ পটে অঙ্কিত হইয়া গেছে স্বপ্ন যোগে তারা দৃশ্য জগৎ দেখে কথা প্রসঙ্গে বলি আমি কোন এলাকায় গেছিলাম আমি জলসা করতে তো সেই পাশের বাড়ির এক মানুষ মৃত্যুর শয্যায় সহিত আরবিতে বলে মারজুল মৌত উর্দুতে বলে আলাতে গরগরা ইংরেজিতে বলে ডেড বেড আমাকে নিয়ে গেল তবা করাইতে হুসটুস আছে আমি গিয়ে বললাম চাচা তবা করবেন কয় যে আমার হুক কয় হুক হুক বলবেন হুক্কা হুক্কা বললাম বলেন আস্তা কয় আমার হুক এনেছ বললাম রব্বি কয় আমার হুক এনেছ এই হুক হুক করতে করতে চাষা আমার উপস্থিতিতে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল চাষার নসিবে তো আওয়াজ উঠল না বাবা যারা চাষি স্বপ্নেও তারা চাষ করে যারা জেলে স্বপ্নেও তারা মাছ ধরে যারা ব্যবসায়ী স্বপ্নেও তারা কেনা বেচা করে যারা নামাজি স্বপ্নেও তারা নামাজ পড়ে যারা জাকেশ স্বপ্নেও তারা আল্লাহর জিকির করে আজকে তোমরা ওইরকম করলে কিন্তু বয়ান করব না নূতন লোকদেরকে কথা বুঝতে যাও না কেন একলা একলা মজা মারবা তা হবে না বাবা চুয়াডাঙ্গা পুজরুপ দরগরি মাদ্রাসায় ছিলাম কিছুদিন পিটপিট করে বৃষ্টি নামতেছে আমরা ওই ঘরের মধ্যে বসে আছি গল্প স্বল্প করতেছি এক বুড়া মানুষ ঢুকছে কয় তোমাদের এখানে হুকা আছে হুকা হুকা আমরা একটু দুষ্টমি করিয়া বড় হুজুরের কামরা দেখাই দিছি বলছি ওই কামরায় আছে নাকি গিয়ে দেখেন বড় নাম ছিল মালানা আবুল কাসেম কালিয়া বকি ওনার কামরায় যায় উদুর আপনার এখানে বলে হুকো আছে হুকো দেন হুকো খাবো উদুর লাঠি নিয়ে তাড়িয়ে দিয়ে কয় বেহুদা ওনার গালি ছিল বেহুদা বেহুদা এই কি হুকো পাওয়ার জায়গা উনি মাঠে নাইমে কাঁচা দেশে মাল কাঁচা কাঁচা দিয়ে কাজে আবার ধান কালেকশনে যেও গম কালেকশনে যাইও মনে গম আর ধান এত বড় মাদ্রাসা আর একটা হুকো পাইলাম না তার মানে মাদ্রাসায় যে হুকো পাওয়া যায় না এই সমস্তটুকু তার নাই এই পুষ্টুকি তার নাই আমরা মাকে দিয়ে কুলুপ বানাইতেছি ছেলে নিয়ে আসছে ভর্তি করতে বাপে এখন কইতেছে আব্বা ওই কুলুপ দিয়ে কি করে ওই ঢিলা দিয়ে কি করবে আমাদেরকে জিজ্ঞেস করবে আমরা বললাম যে এটা পায়খানা গেলে লাগে কুলুপ কয় ও বুঝিস নাই তুই ওই পায়খানা গেলে কুকুর টুকুর আসে তো ঢিলা দিয়ে কুকুর তারাবে সেই জন্য লাগে হাদিস শরীফে আছে হুজুর আকরাম সাল্লাম ফরমান আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে সর্বপ্রথম দিনের বুঝ দান করে আপনাদেরকে আল্লাহ ভালোবাসে ভালো না বাসলে দিনই পরিবেশে কেন আনলেন ভালোবাসা পেতে যদি মনে করো আশা আল্লাহর সনে প্রাণপণে করো ভালোবাসা আমি কোরআনের সমুদ্র থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাবাদ করেছি আল্লাহ পাক বলেন এ দুনিয়ার নারী পুরুষেরা এ দুনিয়াটাকে তোমরা কায়েমি বাড়ি মনে করিও না এটা তোমার কায়েমি বাড়ি না এটা তোমার খেলাধুলার ঘর আখেরাতের বাড়ি একমাত্র কায়েমি বাড়ি আহা মানুষ যদি বুঝতো ছোট ছোট ছেলে মেয়েরা খড়কুটো দিয়ে ঘর বানায় সন্ধ্যার সময় ঘর ভেঙে বাড়ি যায় জিজ্ঞেস করে বাঙলি কে কয় ভাঙ্গনতা করব কি এটা তো খেলার ঘর এটা তো আসল ঘর না তদ্রুপ গাড়ি বাড়ি দালান কোঠা কিছুই সাথে যাবে না মাথার সুতা গাছ পর্যন্ত কাটিয়া রাখিয়া দিবে কিছুই সঙ্গে যাবে না বাইন মাছ যেমন কাদার মধ্যে থাকে ও দুনিয়ার মানুষ কাদা ছাড়া বাইন মাছ বাঁচতে পারে না আবার বাইন মাছের গায়ে কাদাও লাগে না তুমিও এমন ভাবে দুনিয়ায় বসবাস করো দুনিয়া যেন তোমার গায়ে জড়ায় না দুনিয়া ছাড়া চলতে পারবে না কিন্তু দুনিয়া যেন তোমার গায়ে জড়ায় না হজরত ওমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালু এতেকালের দুই দিন পূর্বে তার পুত্রগণকে ডেকে বললেন হে আমার পুত্রগণ আমি যদি মারা যাই আমাকে নূতন কাপড় পরাইও না কেননা মৃত্যু ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তির কাপড়ের প্রয়োজন বেশি তাছাড়া খোদা না করুন আমি যদি জাহার নামি হই আমাকে কবরে রাখার সাথে সাথে জাহান্নামের পোশাক পরানো হবে আমাকে নূতন কাপড় পরাইয়া লাভ কি আল ইমানু বাইনাল খৌফি রাজা আল্লাহর ভয় আর রহমতের আশা এর মধ্যখানেই হল ইমান আহ যে জুব্বা গায়ে দিয়া রসুল্লার সঙ্গে বেরিয়েছিলাম সেই জুব্বাটা আমার ঘরের ওষিতে লটকানো আছে এই জুব্বাটা পড়াই আমাকে কবরে শোয়াইও এইটা আমার একটা নাজাতের অসিলে হইয়ে যাইতে পারে অর্ধেক দুনিয়ার বাচ্চা অমর দেখেন তার মন্তব্য কি ছিল আহ হুজুরে আকরাম সাল্লাম একবার হজরত ফাতেমার বাড়িতে গেলেন গিয়ে ডাকতেছেন ফাতেমা মা ফাতেমা আমি আসছি দরজা খোলো হজরত ফাতেমা বলতেছে আব্বা আপনি ঘরের মধ্যে আসবেন না আমার কাছে এমন কোন কাপড় নাই যা দিয়ে আমি আবার সমস্ত শরীর ডাকব বলে বাবার সামনে মেয়ের আবার পর্দা কিসের হ্যাঁ কিতাবে আছে বাবার সামনেও মেয়ে প্যাট পিঠ বুক আগলা করে যেতে পারবে না যার জারির কিতাবে লেখে হুজুরের কাদের রুমাল কাঞ্জুল রুমাল কিতাবে লেখে গায়ের চাদর উস্তুল গাবা কেতাবে লেখে হুজুরের মাথার পাগড়ি ঘরের মধ্যে নিক্ষেপ করলেন তা দিয়ে হজরত ফাতেমা সমস্ত শরীর ঢেকে নিলেন ঘরের মধ্যে ঢুকে দেখলেন যে হজরত ফাতেমার পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেছে জিজ্ঞাসা করতেছে মা তোমার কি অসুখ হয়েছে হজরত ফাতেমা বলেন আব্বা খার অসুখ ছাড়া আমার আর কোন অসুখ নাই তিন দিন পর্যন্ত আমার ঘরে খানা নাই আপনার জামাইও বাড়িতে নাই কাসমুল হালালি ফারিদা তুম্বা আদাল ফারিদা হালাল উপার্জন করা ফরজ হালাল উপার্জনের গেছে আপনার জামাই আব্বা আহ হজরত ফাতেমার হাতখানা নিয়া নবীজি নিজের পেটের সঙ্গে লাগাইয়া বলতেছে মা এক মাস যাব আমাদের সুদায় কোনো আগুন জ্বলে না বুখারি ও মুসলিম শরীফের আসছে হজরত আয়সা থেকে বর্ণিত এক মাস গুজরে যেত কয়েকটা খেজুর আর একটু পানি এ দিয়ে জীবন ধারণ করতেন চুলায় আগুন জ্বলত না বাবা আহ দোস্ত আজ আমরা কত রকমের খাবার খাই সাবায়ক নামের অন্তরে ছিল আখেরাত বগলে ছিল দুনিয়া আমাদের বগলে আখেরাত অন্তর ভর্তি দুনিয়া এ বাবারা খেয়াল করেন হুজুর সাল্লাহ সাল্লাম কান্দে ফাতেমাও কান্দে ফাতেমাও কান্দে হুজুর কান্দে ফাতেমা বলে আব্বা হাসান হুসাইনকে রাকারাকি করিয়া বক্তব্যে পাঠাইছি ওরা কেবল খাবার চায় হাসান হোসেনকে নবীজি খুব ভালোবাসতেন একদিন বলে নানা আপনি বড় না আমরা বড় বলে আমি তো বড় বলে তোমরা যে বড় তার যুক্তি কি বলে আপনার নানার নাম কি বলে আব্দুল ওয়াহাব জুহুরি বলে আমাদের নানার নাম মোহাম্মদুর রসুল আপনার মায়ের নাম কি বলে আমিনা বলে আমাদের মায়ের নাম খাতুন জান্নাত ফতিমা আপনার আব্বার নাম কি বলে আবদুল্লাহ বলে আমাদের বাবার নাম আসাদুল্লাহ তাহলে দেখেন আমরাই তো বড় আল্লাহ রসুল বলেন হ্যাঁ মানুষ হিসাবে তোমরা বড় আর নবী হিসাবে আমি বড় তোমাদের দাবিও ঠিক আমার দাবিও ঠিক এই হাসান হুসাইনকে নবীজি কত ভালোবাসতেন হাসান হুসাইন বলেন আরা আমাদেরকে ঘোড়া কিনিয়ে দেন কয় ঘোড়া কেনার টাকা নাই আমার কাছে তাহলে ঘোড়া চলবো কেমনে কয় আমি ঘোড়া হই তোমরা আবার পিছিয়ে চলো ঘোড়া হইয়া আল্লাহ নবী সাই হাত পা হইয়া কয় ওঠো পিছে কয় নানা তোমার লাগাম কই মাথায় ছিল আপনি শুন শুন দেখা দিয়ে কয় এই যে আমার লাগাম বেশি জোরে টানিও না তাহলে ব্যথা পাবো একবার হাসানের পালা একবার হুসাইনের পালা আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ লেখেন হজরত অমর এসে বলতেছেন হাসান হুসাইন উত্তম সবার পেয়েছ তোমরা আল্লাহর নবী আসেনা বলেন শুধু সবার উত্তম নয় সবারই উত্তম হজরত আলী এসে বলে আল্লাহ নবীর সাথে বেয়াদুবি করতেছ সিকির নাম নবী আমার বলেন আলী রে ওরা নবীর পিঠে উঠে নাই ওরা ওদের নানার পিঠে উঠেছে বাবা وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لقي الحيوان لو كانوا يعلمون এ দুনিয়ার নারী পুরুষরা দুনিয়াকে কায়মি বাড়ি মনে করিও না আখেরাতের বাড়ি একমাত্র কায়েমি বাড়ি আখেরাতের জিন্দিগি একমাত্র কায়েমি জিন্দিগি নদীর মধ্যে নৌকা চলে নদীর পানি ছাড়া নৌকা বাঁচবে না ডুবিয়া যাইবে কিন্তু নৌকার মধ্যে যদি পানি ঢোকে তাহলে নৌকা ডুবে যাবে পানি ছাড়া নৌকা চলবে না কিন্তু পানি ভিতরেও ঢুকতে পারবে না হে দুনিয়ার মানুষ তোমার সাড়ে তিন হাত নৌকা খানা দুনিয়ার সাগরে সাবধানে চালাইও আল্লাহর হুকুমার নবীর তরিকা অনুযায়ী চালাইও তার বিরুদ্ধে যাইও না তাহলে সর্বনাশ হইয়া যাবে বাবা ও আমার সন্তানেরা আল্লাহ কাছে যাইও দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায় চাউলালার কাছে গেলে চাউল পাওয়া যায় পানওয়ালার কাছে গেলে পান পাওয়া যায় মিষ্টিওয়ালার কাছে গেলে মিষ্টি পাওয়া যায় আল্লাহ তাদের কাছে গেলে আল্লাহর অলি হইয়া কবরে যাওয়া যায় আল্লাহ হ্যাঁ ইতিহাস তালাশ করে থাকে কত ঘুষখোর কত সুদখোর কত জেনাকারি কত চোর কত ডাকায় কত গুন্ডা কত লুচ্চা কত বাটপাস কত মদখোর কত গাঁজাখোর আল্লাহ রলিতের সোহবাতে যাইয়া আল্লাহ রলি হইয়া কবরে গেছে হজরত হাবিব আজমি টাকার বস্তা লইয়া দশলা নদী পার হইতেছে ওই নৌকার মধ্যে হাসান বসরিও ছিলেন হজরত হাসান বসরি একবার তাকান হাবিব আজমির দিকে আর একবার তাকান উপরে আল্লাহর আরসের দিকে তাকাইয়া কয় আল্লাহ এই লোকটা যদি হেদায়ত পাইত এই এলাকার বড় সুৎখস এ যদি হেদায়ত পাইত কত না ভালো হইত এটা জায়েজ আছে নাম ধরিয়ে দোয়া করাও জায়েজ আছে আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ আহ আহাদাল হুমরাইন হে আল্লাহ দুইজন অমরকে আমার হাতে আনিয়া আমার হাত শক্তিশালী করিয়া দাও একজন হল ওমর ইবনে হেসাব আর একজন হলেন ওমর ইবনুল খত্তাব ওমর ইবনুল খত্তাবকে আল্লাহ পাক কবুল করছে কিন্তু ওমর ইবনে হেসামকে কবুল করে নাই ওমর ইবনে হেসাম হল আবু সেহেল তাকে আল্লাহ পাক কবুল করেন নাই বাবা হাবিব আজমি মনে করছে যে ওই দর্মের সাপ বোধহয় আমার টাকা দিয়ে লোভ বইছে এই জন্য বস্তার দিকে বারবার তাকায় দরবেশ ও টাকা তোমার না ও আমার আজকের আলেমর আমাদেরকে দেখলে মালদার লোকেরা এই মনে করে যে আমার মাল দীক্ষাও লোভ হইছে বাবা আলেমরা কিন্তু রসুলের নায়ক হকালি আলেম যারা তারা রসুলের নায়ক খবরদার তাদের সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না হকানি আলমের প্যাট আর পকেট এলো ডাক বাক্স ডাক বাক্সে চিঠি বালাইলে পিয়নকে যেমন আলাদা করিয়া বলা লাগে না যে আমার চিঠিগুলো ফরিদপুর পৌঁছাইয়া দিয়েন ওটা পিয়নেরই দায়িত্ব ঠিক তদ্রুপ আলেমের প্যাট আর পকেট ডাক বাক্স দুই কান্দে দুইজন ফেরস্তা আছে এরা পিয়নের কাজ করবে আপনার পিতা মাতার কবরপুর পোস্ট অফিসে ওই সবটুকু পৌঁছাইয়া আপনার পিতা মাতার কবর আজাব মাফ হয়ে যাবে বাবা স্ত্রীর কাছে দেশে কয়টা রান্না করো আমি গোসল করিয়া আসি আর রুটি বানাও গোসল করিয়া আইসে আইসা স্ত্রী কথা কয় না বয়তে থরথর করে কাঁপে অনেক স্ত্রী আছে স্বামীকে ভয় পায় আবার অনেক স্ত্রী আছে ভয় পায় না এই দুইটাই খারাপ স্ত্রীর কর্তব্য স্বামীকে শ্রদ্ধা করা ভয় আর শ্রদ্ধা কিন্তু এক কথা নয় মারুফ স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে ভালোবাসত বাবা জিজ্ঞেস করে কই খাবার কই কয় খাবার নাই কি নাই তুমি খাইছ কয় না ছেলে মেয়ে খেয়েছে বিড়ালে খেয়েছে না তো কি কয় পাতি লাগলা করিয়ে দেখি হাড্ডিও নাই গোষ্ঠও নাই শুধু রক্ত রক্ত সুদ খাওয়া মায়ের হায়েজের নেপালের রক্ত খাওয়া সমান সুদের গুণা মায়ের সাথে জেনা করার চাইতেও বড় গুণা বাপজানেরা আপনারা যদি সুদের সাথে জড়িত থাকেন একসঙ্গে না পারেন আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করুন সুদ খাওয়া মানুষগুলি কেমন পেঁপে গাছের মতো পেঁপে গাছের ভিতরে ফাঁপা সুদ খাওয়া মানুষগুলি কিন্তু ওই রকম উপরে মাকার পর আহ ভিতরে কিচ্ছু না সুৎখরের এবাদা আল্লাহর দরবারে কবুল হবে না খবরদার কেউ যদি সুদের সাথে জড়িত থাকো আজ থেকে তবা করিয়া দাও আমাকে বলার দরকার নাই ওই উপরের দিকে তাকাইয়া কল্পনায় কপল হয় মাওলার কুদরতি পাও দুই খান ধরিয়া তবা করিয়া যাইও বাবা হাবিব আজমি বলতেছে স্ত্রী স্ত্রীর নাম মখলেসা আমার কপাল খুলে গেছে বলে কেমনে বলে নৌকার মধ্যে এক নৌকায় পার হয়েছিলাম হাবিব হাসান বসরি আমার টাকার দিকে একবার তাকায় ওর উপরের দিকে তাকায় আমি তো বুঝি নাই আমি মনে করছিলাম যে লোভ হয়েছে বুঝি আসলে তা না ওই দিনই সে মাওলার কাছে দরখাস্ত দিয়ে দিয়েছে মালা আমাকে কবুল করছে যাই আমি আর সুদ খাবো না আমি আবিবের আমি হাসান বস্রির কাছে যাই হজরত হাসান বস্রি রহমতুল্লাহ উনি ছিলেন নেসবাতের রসুল উনি ছিলেন নেসবাতের রসুল একশো জন সাহাবিক সহবাদ লাভ করেছেন লামাজাবিরা এটা স্বীকার করে না লামাজাবিরা এটা স্বীকার করে না হজরত হাসান বসরি যে একশো ত্রিশ জন সাহাবির সৌবাদ পাইছে হজরত আলীর সৌবাদ পাইছে এইটা লামাজাবিরা স্বীকার করে না হজরত হাসান বসরির মা সে ছিল উম্মে সালমান দাসী রসুলের স্ত্রী উম্মে সালমান দাসী যদি হয় আসান মসলির মা তাহলে হজরত আলীর সৌবাদ কেন পাবেন হাসান মসলি এই হাসান মসলি রহমতুল্লাহ আলাই বাড়িতে যাওয়ার সময় ছেলে পেলে বলতেছে সরিয়ে যা সরিয়ে যা সুৎকর হাবিব আসতেছে ওর চেহারা দেখাও পাপ হজরত হাসান বসরির দরবারে যাইয়া হাবিব আজমি কথা সংক্ষেপ তবা করছে এরপরে তিন দিন রয়েছে রসুলপুরের মাজমা কয়দিন টুঙ্গি ইস্তেমা কয়দিন হকানি বুজুগানি তীরের দরবারে কয়দিন তীরের মধ্যে একটা বরকত আছে লেসানি পেক আপ কয়দিন ওই তো ওর মধ্যেই কাপ আল্লাহ মিত্রুন তিন দিন পর কাজরাত মাইকিয়া করো আমি এখন কি করব এই যে একখান রুমাল আমার পক্ষ থেকে তোমাকে তাবালুক স্বরূপ দিলাম যাও মশলা মাসাই তো জানো সে রুতে চলিও বাস বাড়িতে গেছে যাওয়ার সময় ওই ছেলে পেলেগুলি খেলতেছিল তারা কইতেছে তবাকারী হাবিব আসতেছে সরে যা সরে যা আল্লাহ বেজার হয়ে যাবে তার সাথে কোন বেআবি করিস না হাবিব আজমি কইতেছে আরে আল্লাহ এই ছেলে ছেলেপেলেগুলি তো আল্লাহর ফেরেস্তা তারা বুঝলো কাঁপবে যে আমি তো অবাক আইছি একজন আর একজন কয় ওই যে দেখ চেহারায় নূর চমকাইতে আছে চোখ থাকা লাগবে তো ও বাজাররা তোমরা যে এই দুই দিন রয়েছ তোমাদের চেহারায় নূর চমকাইতে আছে আল্লাহ Ah. আমি বাসমি বাড়িতে যাইয়া এখন সমস্ত কর্মচারীদেরকে বিদায় দিয়ে দিয়েছে স্ত্রীকে বলছে যে আমি চললাম যদি আমার সাথে যাইতে চাও চল দুই ছেলে মেয়ে স্বামী স্ত্রী দুইজন সামান্য কিছু হালাল খাদ্য ছিল এগুলি নিয়ে জঙ্গলের মধ্যে এক বিরাট বাড়ি থেকে উঠছে সাত দিনের খানা চোদ্দ দিন বৈশে খাইছে অল্প অল্প তো আমুল ওয়াহেদে তো আমুল ওয়াহেদে বাস একজনের খানায় তিনজনের হয় অনেক সময় খাইছে এখন কয় আমরা না খাইয়ে থাকতে পারবো ছোট ছোট বাচ্চাদের মুখে কি দেওয়া যায় যান দেখেন হালাল খাদ্য পান নাকি কামলা দিতে গেছে আমরা দেশে কই পরিহার পরিহার দিতে গেছে জোন বা মুনিশ কেউ তাকে মুনিশ নেয় না ফরিয়াদ নেয় না কামলা নেয় না সন্ধ্যার সময় মাগলে পড়িয়া মসজিদে বসিয়া শুরু করছি ليس لوقعتها خافضة رافعة শুরু করছে বলতেছে বাবু কেউ যখন আমাকে কামলা নিল না তোমাকে আমি কামলা দিচ্ছি ঈশ্বর পরে বাড়ি গেছে স্ত্রী জিজ্ঞেস করে কোনো কাজ পাইছেন বলে হয় পাইছি কয় বেতন কত কয় মালিক বড় দয়ালু বেতন যা লাগবে তাই দেবে কি বিশ্বাস যাই লাগবে তাই দেবে হ্যাঁ, আচ্ছা কাজ দেখবে তো তারপর তো দেবে কথার সংক্ষেপ একদিন দুই দিন তিন দিন হাদিস শরীফে আসছে তিন দিন যদি কেউ না খাইয়া থাকে কারো কাছে সোয়াল না করে তাহলে এক বছরের খানা আল্লাহ পাক তাকে একসঙ্গে দান করবে আল্লাহর কসম এটা পরীক্ষিত পরীক্ষিত পরীক্ষিত আসতে বাবা আলখেল্লা পরিহিত এক ব্যক্তি মাথায় টুপি মুখ ভর্তি দাড়ি হাতে তসবি এসে বলতেছে এই কি হাবিবের বাড়ি স্ত্রী বলতেছে হ্যাঁ বলে আসেন এদিকে আসেন বলে না আমি তো বেগানা নারী আপনার মধ্যে আর আমার মধ্যে আল্লাহ পাক হেজাব কায়েম করে দিয়েছে পর্দা পর্দা করা ফরস পীরের জন্য ফরস মুড়িদের জন্য অফরজ মনে রাখবেন মেয়েদের অনেক বই পুস্তক আছে যাওয়ার সময় নিয়ে যাবেন কথার সঙ্গে কয়ে আপনার স্বামী যে মালিকের কাজ করত সেই মালিক বেতন পাঠাইছে এই যে পর্দার আড়াল থেকে ঠেলা দিয়ে দিছে আসতে দেখা যে একটা রেশমের থলে থলের মধ্যে একশোটা সোনার মহর প্রত্যেকটা মহরে আসমানি সাপ আর সুরা এখলাস লেখা আপনার স্বামীকে বলবেন মালিক বড় দয়ালু কাজ আর ভালো করিয়ে করতে বলবেন একতেবাসুল আনোয়ার কেতাবে লেখে মুখলেসা একটা স্বর্ণের মোহর নিয়া বাজারে গেছে কোন দোকানদারের দাম বলতে পারে না এত দাম বাবা হ্যাঁ এত দাম কোন দোকানদার দাম বলতে পারে না এর্তেবা সুলানোয়ার কেতাবে লেখে এক হুদি দোকানদার সবচাইতে বড় দোকানদার সে কয় যে মা এই স্বর্ণের মহর তুমি পাইছ কোথায় কয় আমার স্বামী এক মালিকের চাকরি করে সেই মালিক বেতন দিছে এইরকম আরো নিরানব্বইটা আছে কয় মা তুমি বসো আমি একটু উজু করিয়া আসি উজু করিয়া আইছে আইসে কয় যে আমি তৌরাত কেতাবের হাফেজ এই মহর কোন দুনিয়ার মহর না উল আসফিয়া কিতাবে লেখে ইহুদি কয় মা তুই সাক্ষী থাকিস আজ থেকে আমি মুসলমান হইয়া গেলাম অল্প ক্ষুদায় কাতর বেশি ক্ষুদায় পাথর ছেলে মেয়ে আগেই ঘুমায় গেছে রান্না করিয়া স্বামীর জন্য বসে আছে আসবে তারপরে একসঙ্গে খাবে তিন দিনের না খাওয়া আজকালকের বৌরা হইলে কিন্তু যে আগে আমি খাইয়ে লই যখন আছে তখন খাবে দেখেন স্বামী স্ত্রীর কি চূড়ান্ত মহাব্বা আহ বাবা এদিকে হাবিব আসবি এশার নামাজ পড়িয়া সুরামুলুক তেলাওয়াত করতে করতে বাড়ির দিকে রওনা করছে কয়েক আজকে যদি আমার খালি হাতে দেখে স্ত্রী পুত্র নির্গাত হাট ফেল করবে কি করি রাস্তার ধুলো বালি পীরের দেওয়া রুমালে ভরিয়া বাস করিয়া নিয়ে যাই উপস্থিত সান্ত্বনা হোক ময়দামণি করিয়া উপস্থিত সান্ত্বনা পাবে পীরের দেওয়া রুঙ্গাল আবার রুখ এই রুমালে ধুলাবালি গাঠি বান্দিয়া নিয়ে গেছে গেটের বাইরে থুইছে আগে ভিতরে যাইয়ে দেখি পরিস্থিতি কি খাদ্য ঘাতকের গ্রহণে বাড়িঘর মোহিত হয়ে গেছে কয় আমার স্ত্রী আবার সুদে টাকা লাগাইল নাকি খানা পাইল কোথায় দেখেন মুসলমানের প্রতি মুসলমানের ভালো ধারণা রাখা উচিত জন্য বাধা স্ফোট বাস কয় আসো খানা খাইয়ে লাও কয় খানা পাইয়া কোথায় আগে তাই বলো কয় আগে খাও তারপরে কই কয় না খানা দশাই করিয়া খাওয়া ওয়াজিব পাইছো কোথায় কয় তুমি কিছুই জানো না কয় না তো কয় যে মালিকের চাকরি করো তুমি সেই মালিক বেতন দেশে নিরানব্বইটা মহট রাইখে থুইছি এখনো একটার আংশিক খরচ করছি বই আনার জন্য একটা ঘোড়াও কিনছি কয়ে খাবো পরে আগে যায় নামাজ খান দিই আমি মাওলার কুদরতি কদমে দুইটা সেজদা দিয়ে লই লাইন সাকার তোমরা আজিদ ওলাইন কাফার তুম হিন্দা আজাবি সদী বাবা খেয়ালে হয় মানুষ আউলিয়া বেখেয়ালে হয় দেউলিয়া তোমরা কি দেউলিয়া হতে চাও কি হতে চাও আল্লাহ আমার কথা বলতে বড় কষ্ট হইতেছে এই লোকগুলিকে তোমার অলিরা বাড়িয়া কবরে দিও না বাইরে টোপলায় কি দেখে আসলাম দেখলাম কয়ে খবরদার ও খুলল না আমি একটু ঘুমাইয়ে উঠি পরে খুলব ওসুলের কায়দায় আছে যেটা নিষেধ করে সেইটা আরো বেশি করে স্বামী ঘুমাইছে স্ত্রী ওই রুমাল টোপলা খুলে দেখে ওর মধ্যে জান্নাতি ময়দা কি হাবিব আজমি কইতেছে কামেলে গিরিখা কগির আজান সাবাদ না কেসাস বারদার সাবাদ কামেল ব্যক্তি যদি সায়ু হাতে লায় তাও স্মরণে পরিণত হয় বন্ধুরা আমার বেশি করে আর কথা বলবো না আমি অনেক ওলামাইকরাম আছেন বক্তারা আছে আপনারা এলাকায় গেলে তো আমার রথ শুনিনি আমি চাই সমস্ত বেনামাজিরা দাঁড়াইয়া অদা করুক যে আমি আর নামাজ কামাই দিব না কারা কারা বেনামাজি আছো একটু দাঁড়াও বেনামাজি বেনামাজি বেনামাজি বেনামাজি বেনামাজি আল্লাহ গাছ লাগাইলাম আমি ফল দেওয়ার মালিক তুমি আমার কথা বলতে কষ্ট হয় মাওলা গো এদেরকে কবুল করিয়ে না শয়তানের রাস্তা থেকে ফিরাইয়া তোমার রাস্তা দেখাইয়া দিলাম এদেরকে কবুল করিয়ে না বসো বাবা বসো বসো বসো দাড়ি রাখা ওয়াজি দাড়ি কামানো কবিরা গুণ হারাম এক গাছ দাড়ির সঙ্গে সত্তর জন ফেরিস্তা থাকে সংক্ষেপ কথা কষ্ট হয় আমার কারা কারা দাড়ি কামাও দাঁড়াইয়ে যাওয়ার দাড়ি কামাবা না দাড়ি দাড়ি দাড়ি আল্লাহ তোমার রসুলের সঙ্গে সাক্ষাৎ না করাইয়া এদের মৃত্যু দিও না এরা আর দাড়ি কামাবে না মামুদ্রে তুমি কবুল করিয়ে নাও আমার কণ্ঠে আওয়াজ নাই দিলে আছে ব্যথা গাছ লাগাইলাম আমি ফল দেওয়ার মালিক তুমি বসো বসো বিড়ি সিগারেট সরকারি আইনেও নিষেধ আল্লাহর আইনেও নিষেধ কারা কারা বিড়ি সিগারেট খাও একটু দাঁড়াও বিড়ি লইয়া দাঁড়াও দাঁড়াও আর বিড়ি খাবে না সিগারেট খাবে না দাঁড়াও আল্লাহ এদের মুখটা তুমি পবিত্র করিয়ে দিও এদের মুখ তুমি পবিত্র করিয়ে দিও মুখ দিয়ে তোমার কাছে যা চায় তুমি তাই দিয়ে দিও বসো বসো মদখোর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 الله الله الله الله الله الله الله الله الله الله Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah. اللهم آمين إلهي ترت من كل معاصي مع إخلاصي وجعلني خلاصي أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ তুমি কাদের জলিল্লাহ জাহাদাস বারকালে তুমি নিরানিকাদা কাদের কুদরতদারি বারকামাল أنت সকলকে কবুল করো সবাইকে কবুল করো সবাইকে কবুল করো আমাকে কবুল করো ওদেরকে কবুল করো আমাদেরকে মাফ করিয়ে দাও ওদেরকেও মাফ করিয়ে দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله